บุ๊กทูสี่สิบเอ็ดเอกชลลิชเอกชลลิชที่ไหนคนดิเกคุทายคนดิเกคุทายสำนักงานการท่องเที่ยวอยู่ที่ไหนคะ পর্যটন তথ্য কেন্দ্র কোথায় পর্যটন তথ্য কেন্দ্র কোথায় คุณมีแผนที่เมืองให้ดิฉันไหมคะ আপনার কাছে শহরের একটা মানচিত্র পাওয়া যাবে আপনার কাছে শহরের একটা মানচিত্র পাওয়া যাবে จองโรงแรมที่นี่ได้ไหมคะ এখানে কি একটা হোটেল কামরা ভাড়া করা যেতে পারে এখানে কি একটা হোটেল কামরা ভাড়া করা যেতে পারে পুরনো শহর কোন দিকে বা কোথায় পুরনো শহর কোন দিকে বা কোথায় ক্যাথিড্রাল চার্চ কোন দিকে বা কোথায় ক্যাথিড্রাল চার্চ কোন দিকে বা কোথায়พิพิธภัณฑ์อยู่ที่ไหน মিউজিয়াম বা জাদুঘর কোন দিকে বা কোথায় মিউজিয়াম বা জাদুঘর কোন দিকে বা কোথায় ซื้อสแตมป์ได้ที่ไหน স্ট্যাম্প বা ডাক টিকিট কোথা থেকে কেনা যায় স্ট্যাম্প বা ডাক টিকিট কোথা থেকে কেনা যায় ซื้อดอกไม้ได้ที่ไหน ফুল কোথা থেকে কেনা যায় ফুল কোথা থেকে কেনা যায় ซื้อตั๋วได้ที่ไหน টিকিট কোথা থেকে কেনা যায় টিকিট কোথা থেকে কেনা যায় ท่าเรืออยู่ที่ไหน บอนดอร์คนดิกเกบาคุทไฮบอนดอร์คนดิกเกบาคุทไฮตลาดอยู่ที่ไหน บาจาร์คนดิกเกบาคุทไฮบาจาร์คนดิกเกบาคุทไฮปราสาทอยู่ที่ไหน ดูร์โก কোন দিকে বা কোথায় দুর্গ কোন দিকে বা কোথায় การพาเที่ยวชมเริ่มเมื่อไหร่ ভ্রমণ কখন শুরু হবে ভ্রমণ কখন শুরু হবে การพาเที่ยวชมจบเมื่อไหร่ ভ্রমণ কখন শেষ হবে ভ্রমণ কখন শেষ হবে การพาเที่ยวชมใช้เวลานานเท่าไหร่ এই ভ্রমণ কতক্ষণ ধরে চলবে এই ভ্রমণ কতক্ষণ ধরে চলবে ดิฉันต้องการมักคุเทศที่พูดภาษาเยอรมัน আমার এমন একজন গাইড চাই যে জার্মান বলতে পারে আমার এমন একজন গাইড চাই যে জার্মান বলতে পারে ดิฉันต้องการมัคคุเทศที่พูดภาษาอิตาเลียน আমার এমন একজন গাইড চাই যে ইটালিয়ান বলতে পারে আমার এমন একজন গাইড চাই যে ইটালিয়ান বলতে পারে ดิฉันต้องการมัคคุเทศที่พูดภาษาฝรั่งเศส আমার এমন একজন গাইড চাই যে ফরাসি বলতে পারে আমার এমন একজন গাইড চাই যে ফরাসি বলতে পারে